আমার মিষ্টি মিষ্টি ব্রাদরান ইসলাম বাংলার ইসলামী গজল ও জলসার দুনিয়ায় উরফুল ক্যাসেটেন সিরিজ এর স্থান এখন সবার উপরে ওবায়দুর রহমান উচ্চমানের audio cassette audio CD VCD এবং এমপি থ্রির মাধ্যমে পৌঁছে দিচ্ছেন বাংলার কোনায় কোনায় ইসলামিক জগতের অতুলনীয় সম্ভার তমাম ইসলামী শ্রোতাবিনদের কাছে আমি নামুদ্দিন খান সালাম ও এহতরাম পেশ করছি আসসালাম আলাইকুম বাংলা ইসলামী ক্যাসেট কোম্পানির একমাত্র প্রতিষ্ঠান উরফুল ক্যাসেট ইন্ডাস্ট্রিজ যার সাথে ওবায়দুর রহমান অতপ্রতভাবে জড়িত আপনাদের সামনে পেশ হতে চলেছে এক অমূল্য এমপি থ্রি ক্যাসেট এই এমপি থ্রি ক্যাসেটটি খুচরা ও পাইকারি কেনার জন্য সরাসরি যোগাযোগ করুন ওবায়দুর রহমানের সাথে মোবাইল নম্বর নাইন এইট হবে বিবির শরীর খারাপ হলে বিবি বলবে হাত দেন না আলাদা কথা কিন্তু আপনার বান্ধবী কাজ করুনি লয় চাগরানি লয় তার পা টিপতে হবে কখনো সায়া কেচে দিতে হবে তবে স্বামী এদের পায়ে কাঁটা মুগলে না বলে একদিন কোন আছে সে ঘাড়ে পাকে চাপিয়ে দিয়ে দেখাবার খায় দেখি আর ওয়ার পায়ে কাঁটা ভুগলে বলছে দু দূরে ভালো হয়ে যাবে দেখবেন মরদ মানুষের স্বভাব এত খারাপ একটু জ্বর এইছে মাথা ধরেছে কালকেই আমি বাড়িতে ছিলাম জল যেতে পারিনি আসবার মাকে আল্লে দে কি করে পায়ে করে বলে তোমার কাটা গরম লাগছে নাকি মনে হচ্ছে মোহন বাগানে খেলা হচ্ছে পায়ে করে বিবির গা দেখবে আপনার মাথা টিপেছে আপনি মাথা টিপুন আপনার পা টিপেছে আপনি পা টিপুন তবে অর্ধাঙ্গিনী দেখুন নেক আওলাদ হয় কিনা ভালোবাসা থাকে কিনা রুটি চাপ দিতে শান্তি পাবে যদি স্বামী স্ত্রীর মহব্বত থাকে আপনি যদি দুপুরে খেতে না পান তবু আপনি শান্তি পাবেন আর ওখানে যদি এই রম থাকে ও বিরিয়ানি মনে হবে যে সালা আগুন লেগেছে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত এত ভালো তো ফাবে মা রহমতিন মিনাল্লাহ সবাই নরম হবো বলে ইনশাল্লাহ আজ থেকে বিয়েতে পণ না অন্যায় করবো না অত্যাচার করবো না অবিচার করবো না শ্বশুর শাশুর সঙ্গে নেক ব্যবহার করব।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 আনবে বালাগাল্লু ওলাবে কামালিহি সবাই পড়ুন কশাফাবে জামালিহি হাসনাত জামিও খেসালিহি সল্লু আলাইহে ওয়ালিহি এটা দরুদ শরীফ নয় এক ফুটা নেকি এতে আপনি পাবেন না একবার দরুদ পড়লে দশটা নেকি দশবার দরুদ পড়লে একশোটা নেকি এটা দরুদ লয় পারস্যের কবি শেখ সাদিল লেখা শতকরা নব্বই জন হাওড়ার মুসলমানের মুখস্থ আছে আর আল্লাহ সাল্লি শতকরা পঁচানব্বই জন লোকের মুখস্থ নাই যেটা নবী শিখিয়েছে পারস্যের কবি শেখ সাদিল লেখা গোটা হাওড়া হুগলির লোককে জড়ো করুন আবার আমাকে ডাকবেন আসবো আমি মৌলবী শকত ইবনে আব্দুল করিম আপনাদের ছোট ভাই গরিব মানুষ নাইন টেন পর্যন্ত পড়ে তারপরে মৌলবী হয়েছি আমি বলে যাচ্ছি গোটা হাওড়া হুগলিতে যত মৌলবী আছে পশ্চিম বাংলায় জড়ো করুন বলুন মৌলবী শকত বলে গেছে এটা দরুদ নয় এটা পারস্যের কবি শেখ সাদির চার লাইন পদ্য যদি বলে না দরুদ আমাকে ডোরে করে বেঁধে নেড়া করে দিবেন ঘোল ঢেলে দিবেন গরম আসাম ঢেলে দিবেন দুটো কাজ আমরা পারি তিন নম্বরটা নাই কি পারি নসিহত করতে আর কেঁদে কেঁদে দোয়া করতে তিন নম্বর পার করাটা আপনি যেমন করবেন তেমনি ফল পাবেন আল কোরআন সবাই কোরআন মানবো বলে ইনশাল্লাহ ও পীর ফকির মৌলবী শকত ফকত চিনি না আমার নাম শকত ইবনে আব্দুল করিম ইবনে কাসিম উদ্দিন ইবনে নাসির উদ্দিন উচ্চ গ্রামী সুম্বলপুর সাবি আল মাজাহিরি আমি এই হালে আমার ওই মেজো ছেলের আমরা চারটা ছেলে তো আমি পুকুরে চার পয়সা ভাগ কিনেছিলাম তিনটে ছেলে নামে দেওয়া ছিল ওই ছেলেটা দিল্লিতে থাকে বলে ওর ভাগটা আমার নামে করা ছিল তা আমি হাকিমের কাছে গিয়েছিলাম ওই ভাগটা ওকে দিতে যে বেটা এই সময় ঘরে আছে দিদিকে বাবা আমি এইসব ঝামেলায় থাকবো না তো হাকিম সাহেব বলছে আপনার নাম আমি বললাম মোহাম্মদ শখত আলী এমনি আব্দুল করিম এমনি কাসিমুদ্দিন নাসিরুদ্দিন উচ্চ গ্রামী সুম্বলপুর সাবি আল মাজাহিরি বলছে মাজাহিরিটা কি বললো ইউনিভার্সিটি বলে কোথাও বলে ইউপিতে বলে ঠিক আছে আপনার সব রেডি আছে পালিয়ে যান সে দেখছে সালা এত বড় না আমি ঝামেলা করবো না বলে আপনি বসুন গা সব ঠিক হয়ে গেছে আমি কুদ্দু সাহেব আমার সাথে গেলো মাস্টারমশাই আমার তোমার হাকিম দেখো গা জড়ো সড়ো হয়ে গেছে নাম শুনে খালি এত বড় ফেরেস্ট সে খালি এমনি এমনি করছে সব রেডি ঠিক আছে যান আপনি বসুন বসুন দেখছি যে এত বড় নাম বলেছে যেন লোকটা কত বড় হবে তার ঠিক নাই ঝামেলা করবো না পালা দিয়ে বলছে আপনি এত ভালো বাংলা বলছেন আমার গোলসি থানায় বর্ধমানে বাড়ি বাংলা বলবো না মানে সাদা পাগড়ি দেখেছেন দেখে আপনি পাঞ্জাবের মনে করছেন নাকি এটা আমাদের ইউনিফর্ম অফ ইসলাম আমি বলি সাহেব তারপরে যে বসলাম আমার কাজ হয়ে গেল আল্লাহ দিলে তো নাম সবাই বাপের নাম দিয়ে নাম বলবেন আমার নাম আব্দুল কুদ্দুস এবনে আব্দুর রহমান গোলাম কুদ্দুস এবনে আব্দুল জব্বার আব্দুল জব্বার এবনে গোলাম হায়দার বাপের নাম দিয়ে আর মেয়েদের নাম ছেলেদের নাম ভালো ভালো মৌলবী তাকালায় নাম রাখতে আলতাফ গিয়াস গিয়াসুদ্দিন ইউসুফ ইউনুস হারুন সুলাইমান আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল কুদ্দুস গোলাম কুদ্দুস গোলাম হায়দার গোলাম কিবরিয়া বেহতরিন নাম আপনারা জানেন মা ফাতেমা রাজি আল্লাহ আনহা আল্লাহ নবীর ছোট মেয়ে আল্লাহ নবী তাকে ভালোবাসতেন তার মেয়েদের নাম জানেন তার মেয়েদের নাম হচ্ছে জাইনাব রোকাইয়া কুলসুম আপনারা কি বলছেন তার বোনের নাম না মেয়ের নাম হজরতে ফাতেমার মেয়েদের নাম জৈনব রোকাইয়া কুলসম এটা তার মেয়ের নাম না বোনের নাম মেয়ের নাম বুনদের নামে মেয়েদের নাম রেখেছে হয়তো আলীর মেয়েদের নাম জৈনব রোকাইয়া উম্মে কুলসুম হয়তো ফাতেমা রেখেছে কিন্তু রোকাইয়া বিনতে আলী রোকাইয়া বিনতে আলী জৈনব বিনতে আলী আর রোকাইয়া বিনতে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম জৈনব বিনতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বাপের নাম আলাদা অর্থাৎ নাম রেখেছে নামে নাম আপনারা হাসান আর আলী দেখেছেন হয়তো হোসেন রেজাল নিজের ছেলের নাম রেখেছে আলী এবনে হোসেন বাপের নাম আলী বেটার নাম রেখেছে আলী বরকতের জন্য আমার বাপ এসেছে থে বেটা কা নাম আলী রাখো বেটা ভি এসা বানে কিন্তু মুচমান্ডা বলছে মোল সাহেব আমাদের গায়ে এই নামটা আছে নতুন একটা নাম দাও তো বলে জাহান্নামি বলে হ্যাঁ এটা ঠিক আছে আমাদের গায়ে নাই জাহান্নামি তাই রাখছে বলছে ইমলিশ বলে হ্যাঁ এটা আমাদের গায়ে কোথাও নাই ইমলিশই রাখ ছি ছি ছি ছি আবু বকরের নাম যদি গলিতে গলিতে হয় বরকত হয়ে যাবে ওমরের নাম যদি ঘরে ঘরে হয় চার ভাইয়ের নাম বরকত হয়ে যাবে ওমর আব্বাল ওমরে সানি ওমরে সালিস ওমরে রাবি প্রথম অমর দ্বিতীয় অমর তৃতীয় চতুর্থ অমর চারটা ছেলে হলে চারটারই নাম অমর রাখো ওমরে আব্বাল ওমরে সানি ওমরে সালিস ওমরে রাবে কিন্তু নাম নতুন নতুন দাও পিঙ্কি ঝিঙ্কি রিঙ্কি টিঙ্কি বিয়ে পড়াতে গেলে সালা আমরা চোদ্দ বছর পড়ে নামের মানে করতে পারছি না মনে হচ্ছে আবার পড়তে যাই ভালো ভালো নাম রাখবো ভালো কাজ করব ভালো কথা বলবো সেখানে কোরআন বাবা দল পার্টি মেজরিটি মাইনরিটি যে যা করছো করোগা কোনো লাভ হবে না কিচ্ছু লাভ হবে না من عمل صالحا فلنفسه ومن اساء فعليها যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে ভালো কাজ করলে পুরস্কার পাবে মন্দ কাজ করলে শাস্তি পাবে দল ফল দেখবো না এটা কোরআন আপনারা কি বলছেন বলুন সবাই ভালো কাজ করবো ইনশাল্লাহ আর সব সময় বাবা এ দেখা যতগুণে এসছি দু ঘন্টা যখন আমি বলবো বা পইনে দু ঘন্টা যাই বলতে পারবো আপনাদের কিসে ভালো হবে এটা বলবো চেষ্টা করবো আপ্রাণ কতগুলো কথা বলা যেতে পারে তো একটা ভালো কথা বলে যায় ওয়ার যখন করাবেন কাউকে চাচাজি বলুন দোষের নাই আব্বাজান বলুন দোষের নাই ইমামতি করতে দেন কোরআন শুদ্ধ থাকলে দোষের নাই কিন্তু ওয়াজ করালে জানতে চাইবেন আলেম বটে কিনা জাতির চরম ক্ষতি হবে বাংলাদেশের বর্ডার থেকে চব্বিশ কোনার কোন থেকে বর্ধমান জেলার কিনারা থেকে ধরে নিয়ে চলে আসছেন গাইতে পারলেই নিয়ে চলে আসছেন জিজ্ঞেস করেছেন আলেম বটে কিনা জানেন জাতের কত ক্ষতি হবে কোথাও পড়ে নাই আপনার বারো বাজিয়ে দিয়ে চলে গেল আপনি কিছুই জানেন না আমি বর্তমানে এক জায়গায় ওয়াজ করছি বুঝলেন আমার কাছে আমি চোদ্দখানা বই লিখেছি আজকে দুখানা বই আছে এই জালসায় আজকে আদায় হবে জালসার জন্য সবে শেষকালে যদি কেউ নিতে চান সোনালি বর্ণ পরিচয় একে একে এক পুরনো পড়া দেখ দুই এককে দুই সকালে মুখ ধুই তিন এককে তিন জুম্মা ছুটির দিন পাঁচ এককে পাঁচ গুণা থেকে পাঁচ ছয় এককে ছয় দুজককে কর ভয় সাত এককে সাত যে গোনা বেশি রাত আটেককে আট আঙুলের নখ কাট নয়েককে নয় খোদা বড় দয়াময় দশেককে দশ আলেমের কাছে বস আমার বর্ণ পরিচয় আছে একে আল্লাহ দুয়ে জাহান তিনে জামান চারে কেতাব পাঁচে নামাজ ছয়ে সিয়াসিত্তা সাতে দুজক আটে জান্নাত নয়ে শয়তান দশে আশারায় মুবাসারা অয়ে উজু হস্য ইসলাম দীর্ঘ ইমান কুড়ি টাকা লাগবে উনিশ টাকাই পাবেন না শেষকালে লিবে চোদ্দখানা কেতাব লিখেছি আজকে দুখান আছে একটা সেরেক বেদাতকে জানুন বাঁচুন তো আমি একবার বর্ধমানে ওয়াজ করতে গেছি বুঝলেন আমাকে লেয় না বেদাতিরা লেয় না এই বালাগাল্লাহরা লেয় না লোক আনি না তারা খুব ঝামেলার লোক তো বললে দারুণ ভালো বলবে একবার নিয়ে যাহাই হবে যে বর্ধমান টাউনে দাখল দিল খাসির গোস্ত বিক্রি করে কসাই ভাই হাবিব দাউদ দিয়ে নিয়েছে আর কলকাতা থেকে একজন গিয়ে পাঁচ হাজার টাকা নিবে খালি নাত পড়বে আমার আগে আমার পরে ইনার আগে উনার পরে পাঁচ সাতটা নাত পড়বে পাঁচ হাজার টাকা নিবে দাড়ি চাঁচা হাফ শার্ট ফুল প্যান্ট পঞ্চান্ন বছর বয়স হয় বোধ কান মতো ঝুলে গেছে সে নাচ পড়তে গেছে নাচ তো খারাপ লয় ইনি পড়ছিলেন নাথ আমি পড়বো নাথ আপনি পড়ুন কিন্তু নাথের সঙ্গে কাজের মিল থাকতে হবে তাহলে নাথের কোনো মূল্য নাই দাড়ি চাঁচা হাফ শার্ট ফুল প্যান্ট কি পড়ছে শোনেন जिसके सीने में आरामबाग পর্যন্ত চলে গেল जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं ইনি কি মনে মনে করবে এরকম করে চালালে আর আমি বসছিলাম ডান দিকে বলছে জিসকে সিনে মে ইশক রসুল নেই উসকা ঈমান নেই বলছিলাম আমার ঈমান নেই বলছে নাকি রে সেটা চোদ্দ বছর পরে মৌলবী নামাজ রুচা করছি দাঁড়িয়ে আছে কপালে শেষ দাগ না আমার আমাকেই যে জিসকে সিনে মে ইশক রসুল নেই উসকা ঈমান নেই কথাটা সত্য না মিথ্যা কথাটা রাইট जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं রাইট কিন্তু লোকটা গোলমাল কি গোলমাল মনে তাহলে ইশকে রসুল কই তোমার তুমি বলছো যে তারপর ওর হয়ে গেল मौलवी आमिरुल्लाह सभापति ছিল তিনি বললেন ভাই आप मौलवी शौकत के लच्छेदार तकरीर होगी जो जहां कहीं भी बैठे हैं स्टेज पे आ जाओ উর্দু ভাষী লোক আমিরুল্লাহ বর্ধমানী টাউনে একটা মাদ্রাসা হেড মৌলানা সভাপতি ছিলেন তারপরে আমাকে দিলেন আর ও তখন এইখানে বসেছে সেই না তলা আমি দেখলাম আজকে খোদবা পড়ার আগে কোরআন পড়ার আগে নাত একটা বলি যা করে আল্লাহ আমরা তো নাত জানি না ও তো জানছি তো মৌলবি আজ বলবো যা করে আল্লাহ ও কি বলেছিল जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं আমি বললাম जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा चेहरे से মানে বুঝতে পারি তো সমাচার হাফ ষাট তখন সে মনে মনে করে নাই যে আমার হচ্ছে বুঝলেন মনে হয় এমনি বলছে আমরা जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा हाफ साठ फूल पैन मुंह सपा चट इंग्लैंड से आने वाला आशिक रसूल कैसे बनेगा তখন বলছে हम खाना नहीं खाएगा अभी चला जाएगा हमारा हमारी बेइज्जती हो गई তখন যে জলসা দিল তার নাম হাবিব ভাই সে বলছে আরে ভাই मौलवी शौकत इसलिए लोग आपको दावत नहीं देते आप बहुत झंझटे आदमी हैं बोले भाई तुम्हारा आदमी ने पहले झंझट किया ईमान का दावा किया এবার এটা শোনেন আমার কাছ থেকে কোরআন উনি বললেন যার হৃদয়ে ইমান রসুলের মহব্বত নাই তার ইমান নাই কথা সত্য আর আমি বললাম যার হৃদয়ে রসুলের মহব্বত হবে তার চেহারা দেখলে চেনা যাবে কি বলছেন বললাম আপনারা এটা কোরআন এটা কোরআন আমার কথাটা মোহাম্মদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل মোহাম্মদ সাল্লাহ সবাই বলুন সাল্লাহ আলি সাল্লাম মুখ সেলাই করা থাকলে ঠোঁট ফেটে বার হবে সাল্লাহ আলি সাল্লাম নবীজির নাম শুনলে তবে আপনি ভালোবাসেন খালি বালাগারোলা পরে দিলে হবে ঠোঁট সেলাই করে দেন যদি সাল্লাহ সাল্লাম ফেটে না বার হয় কানের শেকড় পর্যন্ত উমড়িয়ে দিবেন তবে নবীকে ভালোবাসা নবীর নাম বেরোলেই সাল্লাহ আলি সাল্লাম যারা তার সাথী আশিদ্দাউ আলাল কুফফার তার উপরে অত্যন্ত কঠোর রোহামা ও হোম একে অপরের প্রতি অত্যন্ত দয়ালু তারাহম রুকান তোমরা তাদিকে দেখতে পাবে রুকুকারী সেজদাকারী কোরআন যদি তারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হয় তারা হুম হমরুকান সুজাদা তোমরা তাদেরকে দেখতে পাবে রুকুকারী সিজদাকারী সীমা হুমফি বুজুহি কেমে মিনাসারি সুজুদ তাদের মুখমণ্ডলে সেজদার নিশান টপ কবে চেহারা ধক ধক করবে সেজদা নামাজ বুঝা করার কারণে কোরআন বলছে বাপজিরা সোনারা তো নাতের আমরা বিরোধী লই গজলের আমরা বিরোধী লই কিন্তু আপনি যদি নাতের পক্ষে না হন যে কাজটা কথাটা বলছেন সেই ব্যাপারটা যদি আপনার মধ্যে না আসে তাহলে তো ধোকা দেওয়া হলো প্রবঞ্চনা প্রতারণা তা না হলে আপনার মে হা হু মেরা দিল মদিনে মে আজল হি সে হুব্বে আহমদ মেরে সিনে মে আমি আছি হাওড়া জেলার কারাত বেরিয়ায় আমার হৃদয় চলে গেছে মদিনায় জন্মা জন্মান্তর থেকে আমার হৃদয়ে নবীর মোহব্বত ভরা আছে কথাটা ভালো না খারাপ मैं यहाँ हूँ मेरा दिल है मदीने में अजल ही से हुब्बे अहमद मेरे सीने में খুব ভালো কিন্তু আপনি যদি বেনামাজি হন আপনি যদি বেদারি হন আপনি যদি মদ খেয়ে বেড়ান আর বলেন মেই হ্যাঁ হুম ফেরেস তারা বলছে আয় কাহা হাই তোকে দেখাবো একবার আয় গজল পড়ার জায়গা পায় নাই ফাজলামি হচ্ছে আর কি হচ্ছে সিনেমায় যেমন কাঁদন করে বলে মেরা দিল লিয়া मैं तो दिल दे दिया है दिल दे दिया तो मर गया कैसे बाज गया कैसे ওটা হচ্ছে ধোকা প্রবঞ্চনা तो আপনি বলছেন যে मैं यहाँ हूँ मेरा दिल मदीने में चला गया नमाज नहीं पढ़ लिया नमाज कौन पढ़ेगा बोले मेरा बाप पढ़ेगा और मेरा दिल मदीना चला गया ফেরেস তারা শুনে নিবে ছেড়ে দিবে সব স্যাটেলাইট আমেরিকা ফিট করছে লন্ডন ফিট করছে हमारा बुद्धदेव बाबू ममता खाला और हमारा अधीर रंजन चौधरी और हमारा मनमोहन सिंह जी और हमारा सोनिया खल्ला जी সব বলছে हम ये जानते वो जानते আর আল্লাহর ফেরেশতারা কিছু জানে না নাকি যা বলবেন শুনে নিবে मा लिहाजल किताब ला युगादिर সগীরাতুম ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা ইকি কিতাব রে বাবা বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয় নাই ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজরু আযরাতু বিজরা উখরা ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা আহা বলছে তার বুকেতে তার আমল নামা ঝুলানো হবে ডাক্তাররা যেমন নার্সিং হোমে দিয়ে দেয় সকালে গরম ভাত খাবে মাগুর মাছের ঝোল দিয়ে বিকেলে দুটো বিটিনিয়া দিয়ে হরলিক্স খাবে সন্ধ্যায় দুটো ট্যাবলেট রাত্রিতে লিকুইড মাল ওই রকম আপনার বুকে ঝোলানো থাকবে নামাজ পড়নি রোজা রাখনি বলেছ নামাজ পড়ে কি হবে বলেছ রোজা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 বাঁধন হলো সারা তুমি এলে উঠিল ঝড় প্রেমের তপবনে মনের মাটি সোনা হলো তোমার পরশ গুনে তুমি এলে উজ্জ্বল হলো আন্ধার ঘন ধরা তোমার চরণ ধুলাই ধন্য হলো এ বসুন্ধরা ইউসুফের ওই রূপের ভিতর তোমার রূপে আশিস মাগি ঈসা মুসা ইব্রাহিম ও দাউদ নুহু সবি সবার গুনে গুনি তুমি ওগো আমার প্রিয় নবী বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা মৌলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাই লেখা আপনার দিকে এই আপনার দিকে তসবি বইয়েতে আছে পদ্মটা নবীজির শানে খুব ভালো খুব দারুণ জিনিস পড়ুন ভালো লাগবে কিন্তু দরুদের ফজিলত পাওয়া যাবে না এটাই দরুদ আলাদা জিনিস সবাই দরুদ পড়বো দরুদ জানবো দরুদ শিখবো দরুদ বুঝবো দরুদ অলাদের কাছে যাবো জেকের ফেকের অলাদের কাছে যাবো একটা একটা করে বলবো বাবা আল্লাহ আপনাকে আমাকে আমলে তবদিন কেন দাঁড়িয়ে রাখবেন কেন নামাজ পড়বেন কেন রোজা রাখবেন কেন হজ করবেন কেন জাকাত দিবেন জালসা এসে আদবের সাথে কেন বসবেন কেন তো তবলিগের মেহনত করবেন কেন আলেম ওলামাদের কদর করবেন এ ব্যাপারে গুটি কয়েক কোরআনের কথা বলবো তারপরে আবার ইমানদার কারা কোরআন থেকে বলবো জান্নাতুল ফেরদাউসে কারা যাবে কোরআন থেকে বলবো মোত্তাকি কারা কোরআন শরীফ থেকে বলবো তাহলে কোনো ঝামেলা হবে না না আমার বাপের কথা বলবো না আপনার না আমার পীরের বলবো না আপনার পীরের আর যদি কেউ মনে করেন মৌলবী শকত পীর দেখতে পারে না খবরদার আমার পীরের নাম হজমল ইউসুফ সাহেব মহাদ্দিস দারুল দেওয়ানের হাফিজ কারি মহাদ্দিস তেমিজি শরীফ পড়া তার পীরের নাম বড় মুক্তি সাহেব এশিয়া মহাদেশের আফ্রিকায় শুয়ে আছেন মাহমুদুল হাসান তার পীরের নাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই তার পীরের নাম খলিল আহমদ সাহারানপুরি বেলুল মজহুদ কিতাব লিখেছে আরবি থেকে আরবিতে আপনার কান ফেটে যাবে দেখতে পারা লাল হয়ে যাবে বজলুল মজহুদ তার পীরের নাম রশিদ আহমদ গাঙ্গুহি তার পীরের নাম হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি তার পীরের নাম নূর মোহাম্মদ ঝনঝন তার পীরের নাম আব্দুল হাদি আমরুহি তার পীরের নাম আব্দুল বাকি আমরুহি তার পীরের নাম আজদুদ্দিন নুরি সারা রাত পীরই শোনাব কিন্তু পীরকে পীর হতে হবে বাপের জামা গাই দিয়ে পীর স্বপন দেখে পীর খঞ্জনি বাজিয়ে পীর নামাজ না পড়ে পীর মুঠেই মানব না এখন কিছু ফকির বেরিয়েছে দেখবেন এরকম বড় বড় তসবির দানা আর সাদা জামায় লাল ডাবকা তালি হলদে তালি কালো তালি তসবির দানা তিন পাক বেঁকা লাঠি মাথায় পাগড়ি নামাজ কুতা পড়লি জোহরের বলে কাবা ঘরে আসর কুতা পড়বি বলে মদিনা শরীফে নামাজই পড়ে না কিছু ফকির বেরুইছে তসবির দানাওয়ালা পাগড়িওয়ালা তারা আদম আলাই সাল্লামের আগেকার মাল ওইরকম বেকালাটি কোথাও দেখেছেন কোথা থেকে যে জোগাড় করে তা আল্লাহ জানে আর এরকম বড় বড় তসবির দানা আর সাদা জামাই ডাবকা লাল কালো খবরদার মনে রাখবেন আমার নামই পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা কচালা জামা পড়তেন আমার নবী হয়তো আবু হরারা বলছেন একটা লুঙ্গি আর একটা ধুতি মানে লুঙ্গির মতনই গায়ে দিতেন গোটা বিশ্বের বাদশাকে অত মানাত না নবীকে তার পোশাকে যা মানাত আমার নবী এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন কেমন পর্যন্ত পৃথিবীতে আর ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন কেউ আসবে না খেপা ধুপো সাজার নাম নবীর সুন্নত নয় কেচে কচালে পরিষ্কার পরিচ্ছন্ন আদব লেহাজ তামিজ আমার নবীর হাতে মোশাবা করলে হাতটা মুসকে আম্বারের মতো খুশবুদার হয়ে যেত আমার নবী রাস্তা দিয়ে চলে গেলে রাস্তাটা মুসকে আম্বারের মতো হয়ে যেত সেই মহান নবীর আদর্শকে নষ্ট করবেন না জামা কচালে পরবেন পরিষ্কার পরবেন সুন্দর থাকবেন চুল রাখলে তেল দিয়ে হাঁচড়ে নেবেন সামন দিবেন দাড়ি রাখলে পরিষ্কার করবেন আল্লাহ নবী একদিন একজন শাহবাকে বলছে চুলটা হাঁচড়ে নাও মানে এই রকম আর কি বলি সেজেছে খ্যাপা বলবে তাকে যদি আপনি আল্লাহ নবীর আদর্শে শূন্যতে হন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন দাঁত মাজুন নখ কাটুন মত ছোট করুন দাড়ি সুন্দর করে রাখুন আর পরিষ্কার কাপড় সম্ভব হলে আতর মাখুন সম্ভব হলে চোখ সুরমা ব্যবহার করুন পরিচ্ছন্ন থাকুন হৃদয় ভালো থাকবে আতর মাগলে ভালো কাজ করতে মন যাবে আমার নবীর নামে অপবাদ রটানো চলবে না খ্যাপা সেজে নামাজ নাই রোজা নাই ফকির সেজেছে একজন ফকিরের কম্বলের মূল্য হুমায়ুন বাবরের বাদশাহির থেকে বেশি ফকির যদি ফকির হয় আর সে যদি ডুপ্লিকেট চোর হয় তাহলে খালি মূল ঝাঁটা করে বেরোতে হয় সমাজ শেষ করে দিলে আর এই সমাজের লোকদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই খালি লে টাকা দে টাকা লে কলমাখানি লে কুলখানি দিয়ে কোন পার করে দিবি তো এ কি ভাড়ার মাল মনে করেছে আপনার কিছু করণীয় আছে তারপরে মৌলবি মোল্লা দোয়া করবে কাঁদবে কিন্তু আপনি কিচ্ছু করবেন না পার করে দিয়ার এর সিন নাই ইসলামে একবারই খবরদার তো কেন নামাজ পড়বেন কেন রোজা রাখবেন কেন হজ করবেন কেন জাকাত করবেন أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون আলাম নাজালিল আরদা মেহাদা আমি কি জমিনকে করি নাই তোমাদের জন্য বিছানা নাঙ্গল দাও তা বুক চিরে দেবে বিল্ডিং তৈরি করো তা ধরে রেখে দেবে পুষ্করণী খনন করো তা জল ধরে রেখে দেবে পাথরের মতো শক্ত করলে ফলের বাগান ফুলের বাগান হইত না পানির মতো নরম করলে বাংলো বিল্ডিং এ তৈরি হইত না আমি জমিনকে এমন করেছি মাইক্রোফোন পুঁতে দাও তো মাটি করে দেবে মানুষ পুঁতে দাও তো মাটি করে দেবে কিন্তু বীজ পুঁতলে ফেরত দেবে বলুন সুভান মাটিতে যাহা পুঁতিবে তাহা নষ্ট হবে আমের বীজ ধানের বীজ জামের বীজ গমের বীজ পুদলে পাড়ায় আল্লাহ বলছে একটা ধান পুদলে চার হাজার ধান ফেরত দেব একটা ধানে দশটা গাছ দশটা গাছে দশটা শীষ একটা ধিসে চারশো ধান চার দশে চল্লিশশো চার হাজার ধান ফেরত দেবো একটা গমে পাঁচটা শীষ পাঁচটা শীষে পাঁচ চারে কুড়িশো দু হাজার গম ফেরত দেব ছশো করে হলে পাঁচ ছয় তিরিশশো তিন হাজার গম ফেরত দেব একটা আমের আটি পুনলে একটি রাক্টর আম ফেরত দেবো তারপরেও কি তোমরাই আল্লাহকে চিনবে না আলাম না জালিল আর্দা মেহাদা ওয়াল জিবালা আওতাদা পর্বতগুলোকে খুঁটা গেড়েছি জমিন তুমি নড়াচড়া করো না বিজ্ঞানের থিওরি গোলমাল বিজ্ঞানের থিওরি আপেক্ষিক বাবা যারা লেখাপড়া শিখেছেন BA BSc MSc M Com আমার মতো একটু আটটু গেছেন আমরা লেখাপড়া শিখতে পারিনি আমি বইগুলো গাছে তুলে দিয়ে মাছ ধরতাম ঘরকে এসে বলতো মাকে মাছ পেয়েছি বলে বইগুলো ওদের দরমার উপর রেখে দিয়েছে কাজে কাজে আমার লেখাপড়ার বহর আপনারা বুঝতে পারছেন ওইভাবেই টিটিএমপি টেনে টুনে মেট্রিকুলেশন তারপরে বিয়ে করা তারপরে আরবি পড়া তারপরে আপনার কাছে এসে বসা এখানে আল্লাহকে চিনেলেন আল্লাহ মুনিশকে মুনিব করে আমি ধান কেটেছি আমি হাওড়ার হাওড়া ময়দানে যেখানে বাজার বসে গ্যারেজে কাজ করেছি আমি ধানবাগ সেন্ট্রাল জেলে ক্লাস সেভেনে পড়বার সময় সাত দিন থেকেছি আমি রেলে কাজ করেছি দশ দিন দশ টাকা দিলে রেলে কাজ পাওয়া যেত পারমেন্ট হয়ে যেত গালি গালাজ করতে বলে পালিয়ে গেছি গ্যারেজে কাজ হচ্ছিল না আল্লাহ যা ইচ্ছা তাই তো হবে তারপরে বিয়ে দিয়েছে আব্বাজান তারপরে মৌলবিদ ঘরে বিয়ে হয়েছে তারপরে আলিব্বা বা তাসা জিম হা ক তারপরে আমরা সামনে এসে বসে আছি এতেও আল্লাহকে চিনবার আছে আল্লাহ কি মেহরবান কি পারে আল্লাহ কোথা থেকে কাকে টেনে এনে রাঁচির যিনি জিম্মাদার সব থেকে বড় গুন্ডা রাঁচির কলকাতায় যিনি আমাদের মার্কাজে আমি যখন পার্সার কাছে পড়তাম কুলুটলা হেঁটে হেঁটে আসতাম কিদুয়াই রোড ধরে হেঁটে গোলাম রসুল সাহেব মালসা দিয়ে হয়েছে মার্কাজ চলে আসতাম আবার হেঁটে হেঁটে চলে যেতাম পার্সার কাজ আড্ডি বাগান এক নম্বর কবরস্থানে পড়তাম তো একজন ট্যাক্সি ড্রাইভার ওয়াজ করতো খালি কান্ত জীবন কি ছিল কি হলো মদ খেতাম অন্যায় অত্যাচার এই খেপা তবলিগি জামাতের লক্ষ্যটা কেঁদে কেঁদে ধরে এনে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে এত বেহতরিন ওয়াজ করতেন আমরা তখন তালবিল ইমান খুব কানতেন ওখানে এসে দাঁড় করিয়ে দেয় ওইরম জায়গায় পৌঁছে দেয় তো আল্লাহ মেহরবান কাকে কি করে কবে নেয় তার জন্য কিন্তু ওই দাওত তবলিগের মেহনত মসজিদ মুখী মেহনত আল্লাহ আল্লাহদের কাছে উঠা বসা আলে মোলামার সঙ্গ লাভ করা লাভ হবে সেখানে বলছি আপনার দিকে কি বললাম বিজ্ঞানের থিওরি আপেক্ষিক চন্দ্রের শক্তি নাই সূর্যকে ধরি রাত্রের শক্তি নাই দিনকে অতিক্রম করি কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন ফালাক মানে নবমন্ডল ইয়াসবাহুন মানে সন্তরণ করা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘুরিতেছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র ইউরেনাস নেপচুন প্লুটো বুধ মঙ্গল সবাই নিজের নিজের কক্ষে পাক খাইতেছে পৃথিবীর জন্য আল্লাহ বলছেন ওয়াল জিবা ওয়াল জিবাল আউতাদা আর আমি পর্বতগুলোকে খুন খুঁটা গেড়েছি জমিন তুমি নড়াচড়া করো না হিমালয় শুশনি তুর পর্বত যত আছে আমি জমিনকে স্থির অবিচল করার জন্যে পর্বত গেড়েছি জমিন যদি নড়াচড়া করিত তোমাদের এই নৌকাটা নড়াচড়া করিলে তোমরা কেউ স্থিমিত থাকিতে না মা চুলোই জাল দিতে দিতে মাথাটা চুলোই ঢুকে যেত কারণ পৃথিবী ঘরে নাই সূর্য ঘুরিতেছে সেই কারণে পূর্ব দিক উত্তর দক্ষিণ লম্বা ঘরে পূর্ব দিকে সকালবেলায় জানলায় সূর্য পাবেন আড়াই তারপরে পশ্চিম দিকে পাবেন পূর্ব দিকে সূর্য নাই সূর্য ঘুরিতেছে পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় যারা পড়েছ তেরো দশমিক এত লক্ষ গুণ ভুল আমেরিকার বৈজ্ঞানিকরা গত বছরে বলেছেন আজকাল পত্রিকার দ্বিতীয় পৃষ্ঠার ডান দিকে পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় ন দশমিক আপনারা বলুন আপনাদের এই মাথার উপরে লাল সাদা যে কাপড়টা টাঙানো আছে আমরা বর্ধমানের স্বামী আনা বলি আপনারা কি বলেন এটা পর্দা স্বামী না যে পর্দা এটা স্বামী আনা পর্দা বলতে পারেন আপনার ভাষা আপনার এলাকায় আপনার ভাষার দাম আছে পর্দা বলতে পারেন একে বলে আঞ্চলিক ভাষা আমরা স্বামী আনা বলি তো আপনারা এই নিচে থেকে উপর দিকে চেয়ে দেখুন তো আকাশ দেখা যাচ্ছে নাকি দেখুন তো এখান থেকে আকাশ দেখা যাবে তো পৃথিবী থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় হলে আকাশ দেখছেন কোন দিক দিয়ে ফুটো দিয়ে না কেনার দিয়ে সূর্য যেখানেই থাক উপরে আছে সূর্য যেখানেই থাক উপরে আছে পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় আকাশ দেখছেন কোন দিকে তাহলে পৃথিবী চব্বিশ গুণ বড় সূর্য থেকে পৃথিবী সূর্য থেকে চব্বিশ গুণ বড় তাতে বোম্বাইয়ে দেড় ঘন্টা পরে মগরব হয় আরবে সাড়ে তিন ঘন্টা পরে আড়াই ঘন্টা পরে মগরব হয় রাত্রি সাড়ে নটায় মগরবের আজান হয় আপনার এখানে যখন সাড়ে নটা তখন আল্লাহ একবার একবার মক্কা শরীফে সাড়ে তিন ঘন্টা পরে সূর্য ডুবেছে দিনের বেলা ছিল আপনি যখন মগরবের নামাজ পড়ছিলেন চোদ্দ লক্ষ গুণ বড় তো যায় না এখানে ওখানকে গোলমাল আছে নিচে কার জল বাষ্প হয়ে ওপরে যায় পড়েছেন না পড়েন নাই বাবা স্কুলের ছেলেরা নিচে কার জল বাষ্প হয়ে এক কাছে জমা হয়ে বর্ষণ হয় এবছর বুদ্ধদেব বাপ বললে খরা বৃষ্টি হয় নাই কেন নিজেকার মাল যে সব চলে গিয়েছে পড়লো না কেন নিচেকার জল নব্বই পার্সেন্ট লবণাক্ত দশ পার্সেন্ট মিষ্টি আপনারা জানেন কলকাতা তপসিয়া লালাটা দেখেছেন বাবা কলকাতা সেই মোটামোটা পাইপ দিয়ে সব মালটা যে তপসিয়া লালাতে যদি আপনাকে এমনি ডুবি দেয় আপনি মারা যাবেন কালো পানিটা বিষাক্ত সাগরের পানিটা আর লবণাক্ত জলটা সব উপরে যে ঘুরে পড়ছে আর কলেজে চার হাজার ছেলের পেশাবের মালটা সব যদি ওপরে যে ঘুরে পড়ে আর বিরিয়ানিতে পড়ে মাস্টারের ছাতাই মাথায় পড়ে কি ঝামেলা হবে বলেন দিন নিচেকার জল বাষ্প হয়েও পড়ে আল্লাহ বলছে নিচেকার জল বাষ্প হয়ে যেতে যেতে শুকিয়ে যায় তবে কি হয় আল্লাহ আকাশ থেকে আমি পবিত্র বাড়ি বর্ষণ করি পান করবে গোসল করবে কাপড় কাজবে দোষের হবে না ওয়ানজাল্লাহ মিনাস সামাই মান আল্লাহর কালাম আবার এক জায়গায় আল্লাহ বলছেন ঘন ঘন মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি ধারা বরষণ করি কেন করে লেনুখরেজা বিহি হাব্বা ও ফা এই জন্য বৃষ্টি বর্ষণ করি আপেল আঙ্গুর বেদানা নাশপতির বাগান তৈরি করি তোমাদের জন্য গম সর্ষে ধানের বন্দোবস্ত করি তোমাদের গরু মোষের জন্য ঘাসাদা তৈরি করি ঘাস গম সর্ষের চাল আর আপেল আঙ্গুর বেদানার বাগানের জন্য আমি বৃষ্টি বর্ষণ করি ওয়ান ঘনে ঘনে বাদল সে হম বারিশ বরসাতে হ্যাঁ আমি ঘন ঘন মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টির ধারা বর্ষণ করি কলকাতা দেখেন নাই কলকাতা আলিপুর রেডিও সেন্টার আর আমি চব্বিশ ঘন্টার পূর্বানুমান গাঙ্গে উত্তর দিক থেকে ঝড় হওয়া বলবে একশো চল্লিশ কিলোমিটার বেগে মৎস্যপুরের সাগরে যাবে না বিরতির পর আমার খবর হবে তারপর দিনে কি বড় বললেন নিম্নচাপটা উড়িষ্যার দিকে ঘুরে গেছে তাই বৃষ্টি হবে না হ্যাঁ কি হলো কি বলে বলে লম্বটা কিন্তু মাল অন্যদিকে চলে গেছে আল্লাহ তালা বলছে নিম্ন চাপ ফিম্ন চাপ আমি চাপ দিলে ওরা বাপ বলে খবর দেয় ওদের কোনো চাপ নাই আমার চাপ কোন নিম্ন চাপের মালিক কেউ নাই যদি বুদ্ধ শনি ব্রহ্মণ আমি আপনি সে তিনি ওবামা থেকে নিয়ে মোশারফ জারদারি থেকে নিয়ে খালিদা হাসিনা পৃথিবীর যে কোনো নবাব যে কোনো লোক যদি কেউ কারো শক্তিতে কিছু হতো জ্যোতিবাবুকে এশিয়া মহাদেশের দশটা ডাক্তার দেখছিল মনমোহন এসে দোয়া করে গেল সোনিয়া খালা এসে আশীর্বাদ করে গেল মমতা খালার যেতে মন যাচ্ছিল না তবু গেল অটলে এলো আধ বানিয়ে এলো পনব মুখ রক্ষার জন্য একবার গেল আর এই সেদিনে মরে গেল সিদ্ধার্থ শঙ্কর রায় ক্লাস ফ্রেন্ড ছিল ও একবার গেল দি কি বললো বলে কলমাখানি করে এলো বলে আপকে লিয়ে মঙ্গল চাতে হ্যাঁ, আপকা ভালাইয়া মানতে আপকা অমর দারাজ চাতে হ্যাঁ। আর ফেরেশ তারা বললে সব মাল রেডি করে ফেলেছি কাল নটায় দেখবি মজা যত দোয়া করবি কর ও অটল ফটল এখানে নাই মানে গুটিয়ে লব কেউ যদি বাঁচত তার জ্যোতিবাবু বাঁচত ওষুধে হয় না হাসপাতালে হয় না ডাক্তারখানায় হয় না আল্লাহর মেহের বাণীতে হয় সবাই বলুন কি হয় আল্লাহর মেহের বাণীতে ওষুধ হচ্ছে বাহানা ওষুধ খেতে হবে কিন্তু ডাক্তারখানা যেতে হবে কিন্তু অনলি ফর বাহানা আল্লাহ যা করবে তাই হবে কি বলছেন বলুন তাহলে তো ওষুধ খেয়ে সবাই বেঁচে যেত এটাকে না মনে রাখলে ভুল হবে তো আল্লাহ তালা বলছেন বাবজিরা শোনা আল্লাহ আল্লাহ খুব কথা ভালো করে বুঝি আর শুনি আর দেখি আলাম না মেহাদা আমি কি জমিনকে করি নাই বিছানা ওল জিবালা আওতাদা পর্বতগুলোকে খোঁটা গেড়েছি ও খলাক না কুমা যা আর আমি তোমাদিকে তৈরি করেছি জোড়া জোড়া আজওয়াজ মানে হচ্ছে জোড়া দিন আর রাত সাদা